তেতাল্লিশ থেকে ছেচল্লিশ আমার জ্ঞাতি ভাইদের হত্যা করব কিভাবে নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রে মারা যাব তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ দুই ও তিন যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছ না তুমি এমন নপুংসক হলে কবে ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ একত্রিশ বত্রিশ তেত্রিশ বলছে যে তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে কেবলমাত্র যুদ্ধ করলে স্বর্গে যেতে পারবে যখন কোনো হিন্দুকে ভগবত গীতার এই কথাগুলো বলি সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ আমি বলি করোনো তাই বলছে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ যখন ভগবত গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে করোনা কোনো সমস্যা নেই একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই সাদৃশ্যগুলো দেখাবেন আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে ভারতের কম আইন আছে এখানে চুরি করা নিষিদ্ধ আইন এটার অনুমতি দেয় না ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ তারপর মানুষ চুরি করে তারপর ধর্ষণ করে তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায় তারপর আছে মিলিটারি শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে সব দেশেরই মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে একইভাবে পবিত্রকরণ মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে যুদ্ধ করবে তাহলে কোরআনের কথা সমস্যাটা কি আমাদের বুঝতে হবে যে ইসলামিক শরিয়া এটা পারফেক্ট আর যদি খলিফা এরকম আদেশ দেন তিনি যদি বলেন তোমরা যুদ্ধ করো আর যদি বলেন সবাই যুদ্ধ করবে তাহলে সবাইকে আসতে হবে হোক সে একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার এটাই হলো জিহাদ চেষ্টা করা এখানে কোনো অপশান নেই ভারতে এ আইনটা প্রচলিত না মানুষ অভিযোগ করে যে ইসলাম ধর্মে তারা কেন অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেয় ইসলামিক শরীয় অনুযায়ী অমুসলিমদেরও কিছু অধিকার আছে এর উপর একটা লেকচার দেওয়া যায় আমি প্রতি মাসে একটা আর্টিকেল লিখি সৌদি আরবের একটা হজ ম্যাগাজিনে ইসলামিক শরীয় অনুযায়ী অমুসলিমদের অধিকার সময় এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত বলতে পারবো না তবে এখানে জিজিয়া কর সম্পর্কে বলছি যে ইসলাম অমুসলিমদের কেন জিজিয়া কর দিতে বলছে জিজিয়া করের পটভূমিটা যদি জানেন যে কেন নেওয়া হয় তাহলে এর প্রশংসা করবেন জিজিয়া হচ্ছে একটি ট্যাক্স নেওয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে যারা মেনে নিচ্ছে যে মুসলিমরা হলো সেই এলাকার শাসক মুসলিমদের আইন মানছে আর জিজিয়া কর যে কারণে নেওয়া হচ্ছে ইসলামিক কোনো একটা দেশে যদি আপনি মুসলিম হন আর যদি খলিফা বলেন জিহাদে অংশ নিতে হবে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে হবে তাহলে সেটা আবশ্যিক আর কোনো অপশান নেই হতে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা আইনজীবী অমুসলিমরা জিজিয়া কর দিলে ইসলামিক রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে আর এই জিজিয়া কর কত হবে হয়তো কয়েকশো টাকা সামান্য আর ইসলামিক রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে কেউ আক্রমণ করলে তাদের রক্ষা করবে অমুসলিমদের অংশ নিতে হবে না সেখানে কেউ যদি অপশন দেয় যে শত্রু আক্রমণ করলে আপনাকে যুদ্ধ করতে হবে অথবা একশো টাকা ট্যাক্স দিয়ে ঘরে বসে থাকবেন শান্তিতে নিরাপত্তা পাবেন আমি দ্বিতীয়টা বেছে নেব মাত্র একশো টাকা ট্যাক্স দিয়ে ঘরের মধ্যে শান্তিতে বসে থাকবো কোনো ভয় নেই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে তাহলে জিজিয়া কর দেয়া হচ্ছে এজন্য যে অমুসলিমরা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাবে সরকার তাদের রক্ষা করবে আর আপনারা দেখবেন পবিত্রকরণে এরকম অনেক আয়াত আছে যেখানে অমুসলিমদের অধিকারের কথা আছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মমতাহিনা অধ্যায় নম্বর ষাট আয়াত নম্বর আট যে যেসব অবিশ্বাসীরা দিনের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশ দিয়েছেন কারণ আল্লাহ সোহান তালা তাদের পছন্দ করেন না যারা অবিচার করে তবে সেই অবিশ্বাসীরা যারা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে আয়াত নম্বর নয় সুরমম তাহিনা অধ্যায় নম্বর ষাট যেসব অবিশ্বাসীরা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করে আল্লাহ নিষেধ করেছেন তাদের তোমরা নিরাপত্তা দিও না তাহলে যে অমুসলিম দিনের বিরুদ্ধে যুদ্ধ করে না আপনাদের স্বদেশ থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে সুবিচার করতে হবে আর অমুসলিমদের জন্য বেশ কিছু নিয়মকানুন আছে এ হলো সম্পূর্ণ ইসলামিক শরিয়া যদি কোনো মুসলিম নিরীহ মুসলিমের ক্ষতি করে তাহলে সে মুসলিম শাস্তি পাবে একজন মুসলিম যদি কোনো অমুসলিমের বাসা চুরি করে এক কেজি স্বর্ণ তার হাত কেটে ফেলা হবে এটাই সুবিচার আপনারা দেখবেন যে ইসলামিক শরিয়া বর্বর আইন না এটা পারফেক্ট এছাড়াও শরিয়া আমাদের নির্দেশ দেয় যে কোন ভালো কাজ করতে হবে চুরি করব না ধর্ষণ করব না ইত্যাদি কিন্তু সবাই তো সেটা মেনে চলবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে তবে ইসলামিক শরিয়া এর মধ্যে ইসলাম ধর্মের একটা স্তম্ভ আছে ইসলামের পাঁচ নম্বর স্তম্ভ পরকালের জীবন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহ খালাকাল মতাল হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মোত্তম এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আর পরকালের জীবনে বিশ্বাস ইমানের ক্ষেত্রে বাধ্যতামূলক এছাড়া ইমান পূর্ণ হবে না কেন অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পরে জীবন এটা অযৌক্তিক অনেকে পরকালের জীবনে বিশ্বাস করে না সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে এখানে যুক্তিটা হচ্ছে একটা লেকচার দিয়েছিলাম করোনা মডার্ন সায়েন্স সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে আর তার মধ্যে প্রায় হাজার খানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে আনুমানিকভাবে তার মধ্যে আশি পার্সেন্ট আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো একশো পার্সেন্ট সঠিক কারণ বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে গত কয়েকশো বছরের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোরআনের যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে তার আনুমানিক আশি পার্সেন্ট একেবারে একশো পার্সেন্ট সঠিক বাকি বিশ পার্সেন্ট আয়াত সম্পর্কে এখনো জানতে পারিনি তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে বিজ্ঞান এখনো বেশ দোজক প্রমাণ করতে পারেনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি এরকম বিশ পার্সেন্ট আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্রকরণের আয়াত তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি আমি বলবো এটা লজিক্যাল বিশ্বাস আমার যুক্তি বলছে পবিত্র কোরআনে যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে সেগুলো একশো পার্সেন্ট সঠিক বিশ পার্সেন্টের ব্যাপারে জানা যায়নি সঠিক না বেঠিকও না আমার যুক্তি বলছে যে ইনশাল্লাহ এই বিশ পার্সেন্টও সঠিক হবে এটাই লজিক্যাল বিশ্বাস এই বিশ পার্সেন্টের মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না আর সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না এখন তাকে বোঝাবো কিভাবে আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ চুরি করা ভালো না খারাপ খারাপ সবাই বলবে খারাপ ধর্ষণ করা ভালো না খারাপ কে বলবে এটা ভালো কেউ না চার হাজার মানুষের কেউ বলছে না যে চুরি করা ভালো বা ধর্ষণ করা ভালো সবাই একমত আচ্ছা এবার একটা উদাহরণ দেই ধরেন আমি একজন স্মাগলার ধরে নেন আমি স্মাগলার অনেক ক্ষমতাবান স্মাগলার আর আমি চোর পৃথিবীর মধ্যে এক নাম্বার সবার সেরা আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না পরকালের জীবনে বিশ্বাস করেন না আর আমি একজন স্মাগলার সেরা স্মাগলার খুব বুদ্ধিমান সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো আমি বলছি চুরি করা ভালো আমি সবসময় যুক্তি মেনে চলি সবসময় বিজ্ঞান মেনে চলি আমি আপনাদের প্রশ্ন করছি একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ চুরি করা খারাপ এখন আপনারা অন্তত একটা লজিক্যাল কারণ আমাকে দেখান যে চুরি করা কেন খারাপ আর আমি কেন বন্ধ করব। আমি খুব লজিক্যাল মানুষ আমি অনেক বুদ্ধিমান আমি বিজ্ঞান মেনে চলি এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন তাহলে আমি চুরি করা বন্ধ করব। কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি আমি হয়তো কারো এক হাজার টাকা চুরি করছি তার অধিকার কেড়ে নিচ্ছি এটা তার জন্য খারাপ আমার জন্য না আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন যদি কারো কাছ থেকে এক হাজার টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো ফাইভ স্টার হোটেলে যেতে পারবো সিনেমা দেখবো এতে আমার উপকার হবে আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ পুলিশ শাস্তি দেবে আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে ভাই পুলিশ তো আমার পকেটে আছে মন্ত্রী মিনিস্টার আমার পকেটে বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার পৃথিবীর মধ্যে এক নাম্বার আপনি ছোটখাটো চোর তাই চুরি করলে ধরা পড়ে যাবেন আমি হচ্ছি সেরা চোর মাফিয়ার নাম শুনেছেন পুলিশ আমার পকেটে থাকে মন্ত্রী মিনিস্টারের পকেটে তারপর কোর্টের জজ আমার পকেটে সবাইকে আমি টাকা দেই আমাকে একটা কারণ দেখান যে এটা কেন খারাপ হ্যাঁ মনে রাখবেন প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না আর আমি স্মাগলার এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ মাত্র একটা লজিক্যাল কারণ দেখান এটা তো হারাম চুরি করা হারাম কাজ হারাম হ্যাঁ হারাম আপনার কাছে আপনি চুরি করবেন না কিন্তু আমার কাছে তো হারাম না আপনার কাছে হারাম হলে নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না কে আপনাকে চুরি করতে বলছে আমি বলছি আমাকে প্রমাণ দেখান আমি খুব লজিক্যাল মানুষ মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ তাহলে আমি আর চুরি করবো না মাত্র একটা দুটো লাগবে না মাত্র একটা কারণ দেখান লজিক্যাল ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার উন্নতি সাধনের জন্য জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম রিজিক নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট পরিবার পরিবার বোঝেন জীবনের জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় একদিন আপনারও চুরি যাবে একদিন আমারও চুরি যাবে খুব ভালো ভাই খুব বুদ্ধিমান অন্য কেউ চুরি করবে ভাই বলেছি তো আমি এক নম্বর মাফিয়া আমার একশো জন বডিগার্ড একশো জন বডিগার্ড স্টেজের পেছনে আছে সবার কাছে একে ফিফটি সিক্স রাইফেল ছোটখাটো চোরের বাসা চুরি হতে পারে আমি তো পৃথিবীর এক নাম্বার আমার সঙ্গে বডিগার্ড থাকে এখানে চোর আসবে না আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন কোনো লাভ হবে না কি বললেন সব সম্পদ নিয়েই মারা যাবেন কি নিয়ে মারা যাব সব সম্পদ নিয়ে সব সম্পদ নিয়ে মারা যাব আমরা সবাই মারা যাব এতে সমস্যা কি সবাই তো মারা যাব আপনি মরবেন না মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করব। আপনি মারা যাবেন আমিও মারা যাব তবে মারা যাওয়ার আগে আমি থাকবো ফাইভ স্টার হোটেলে আমি অনেক ভালো খাবার খাবো সমস্যা কি আমরা তো সবাই মারা যাব আপনার বিবেক বাধা দেবে আমার বিবেক এখানে বাধা দেবে ভাই বিবেক এখানে কোনো ঝামেলা করবে না আমি খুব লজিক্যাল মানুষ আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না আমি খুব লজিক্যাল মানুষ আমার বিবেক কখনো বাধা দেয় না আমি আপনাদের বলছি আমাকে একটা লজিক্যাল কারণ দেখান আপনার বিবেক যদি বলে খারাপ কাজ আপনি চুরি করবেন না আমি তো বলছি এটা ভালো চুরি করলে আমার উপকার হবে জীবন উপভোগ করতে পারবো তাহলে কেন খারাপ এটা তো ভালো আমি একটু বলবো সরি সহজে টাকা পেয়ে যাচ্ছেন এটা কি ভালো কোনটা ভালো আপনি তো কোনো কাজ করছেন না যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা তো খুব সহজেই চলে আসছে ভাই আপনি বললেন যে আপনি কোনো কাজ না করেই সহজে টাকা পাচ্ছেন কোনো কাজ না করেই টাকা পাচ্ছেন হ্যাঁ আপনিও বললেন কোনো কাজ না করে সহজে টাকা পেয়ে যাচ্ছি সেজন্যই তো বলছি এটা ভালো টাকা পেয়ে যাচ্ছি সহজে তাহলে কষ্ট করবো কেন সহজে টাকা পাওয়াটা ভালো না খারাপ অবশ্যই ভালো তাহলে সহজে টাকা পাওয়াটা তো ভালো আপনারা আমাকে একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ তাহলে আর চুরি করবো না একটা কারণে দেখাতে পারলেন না সবাই বলছেন এটা খারাপ খারাপ কিন্তু কারণ দেখাতে পারছেন না চেন্নাইয়ের মানুষের কি বুদ্ধি কমে গেল নাকি সরি ভাই আমি শুনতে পাচ্ছি না আপনি তো তাহলে আমেরিকানদের মতো হয়ে যাবেন আমি আমেরিকানদের মতো হয়ে যাব হ্যাঁ আমেরিকানদের মতো আমি হয়ে যাব জর্জ বুশ আচ্ছা ঠিক আছে ভালো আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ মানুষের জিনিস চুরি করেন তাহলে একদিন আপনার জিনিসও চুরি যাবে ভাই বলো না আমি চুরি করলে আমারও চুরি যাবে আমি তো বলেছি আমার বডিগার্ড আছে কথাটা শোনেননি আমার বডিগার্ড আছে কেউ চুরি করতে পারবে না আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ এবার টেবিলটা উল্টে দিতে হবে আপনার কাজটা ঠিক না কারণ আপনি চুরি করছেন স্মাগলিং এতে করে সমাজের আচ্ছা ঠিক আছে আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ অনেক শত্রু তৈরি হবে আমার শত্রু থাকলে সমস্যা নেই আমার কেউ ক্ষতি করবে না আমার আছে বডিগার্ড আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ এবার আমি উত্তরটা বলছি আপনাদের উত্তরটা বলছি আমি আগে বলেছিলাম এটা একটা উদাহরণ ধরেন একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে কিভাবে প্রমাণ করবেন ইসলামিক শরিয়া নিখুঁত এই প্রশ্নটা যদি করা হয় তাহলে এবার টেবিলটা উল্টে দেন টেবিলটা উল্টে দেন ধরেন আপনি স্মাগলার উদাহরণ দিচ্ছি এটা ধরে নেন আপনি পৃথিবীর এক নম্বর স্মাগলার আর আমি একজন মুসলিম আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি স্মাগলার আমাকে বললেন প্রমাণ করে দেখান যে চুরি করা খারাপ বললাম পুলিশ অ্যারেস্ট করবে আপনি বললেন পুলিশ আমার পকেটে তারপর বললাম এতে অন্যের ক্ষতি হচ্ছে আপনি বললেন তাতে আমার কিছু যায় আসে না বললাম বিবেক দংশন করবে বললেন আমার বিবেকই নেই দংশন করবে কে আমাকে তারপর আমি বললাম আপনার থেকে কেউ চুরি করে নেবে আপনি বললেন আমার বডিগার্ড আছে মুসলিম হিসেবে আমি যেটা করব এইসব কথা বলার পাশাপাশি সেটা আমি আল্লাহ তাল্লাহার অস্তিত্বকে প্রমাণ করব যে লোকটা পৃথিবীর মধ্যে এক নম্বর মাফিয়া স্মাগলার অথবা চোর তার কাছে বস্তুবাদী সবার আগে নিজেকে সে ক্ষমতাবান মনে করে থাকে খুব ক্ষমতাবান সে প্রথমে আমি তার সামনে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করে দেখাবো এটা করেছি একটা লেকচারে ইজদাকরণ গডসওয়ার্ড এখন যদি কেউ এই লেকচারটা ইজদাকরণ গডসওয়ার্ড খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও মানবেন যে সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ সবান তালা সর্বশক্তিমান ঈশ্বর তার সামনে প্রমাণ করে দেখাবো সে সর্বশক্তিমান নয় সর্বশক্তিমান আল্লাহ সুবান তালা প্রমাণ করবো পবিত্র করোনার বিজ্ঞান দিয়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সে তখন বলবে আচ্ছা আমি মেনে নিলাম যে ঈশ্বর সর্বশক্তিমান কিন্তু তিনি কোন টাইপের ঈশ্বর আমার তো কিছু হচ্ছে না হ্যাঁ কথাটা ঠিক এরকম অনেক দৃষ্টান্ত দেখবেন অনেকে স্মাগলার চুরি করে কিন্তু তাদের কিছুই হচ্ছে না কে ঠিক বলেছি অনেকে আছে এরকম হাজার হাজার চোর আছে অনেকে বড় বড় অপরাধী তারা খুব আরামের সাথে জীবন কাটায় তাদের কিছুই হচ্ছে না স্বাভাবিকভাবে মারা যাচ্ছে হ্যাঁ কেউ হয়তো খুন হয় কেউ বা অ্যারেস্ট হয় তবে অনেকেই জীবনটাকে উপভোগ করে মারা যায় স্বাভাবিকভাবে মারা যায় এখন সে প্রশ্ন করবে ঈশ্বর যদি এমন মহান হন তাহলে শাস্তি দিচ্ছেন না কেন এটা আবার কোন ধরনের সুবিচার আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর চল্লিশ আল্লাহ সবান কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না তিনি কারোর সাথে অবিচার করেন না আর আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সে জানে যে সবার উপরে সে নয় প্রমাণ করেছেন সে সবার উপরে না তখন যদি অবিচার করা হয় অন্য কারোর সাথে সে কিছু বলবে না তবে কেউ চায় না নিজের প্রতি অবিচার হোক একজন লোক অন্য কারো মা বা স্ত্রীকে ধর্ষণ করলো তাকে মৃত্যুদণ্ড দিলে আপনারা বলবেন বর্বর আইন যদি ধর্ষণ করা হয় আপনার মাকে তখন মনে হবে যে মৃত্যুদণ্ড সবচেয়ে ভালো অবিচার যদি হয় আপনার সাথে তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে আমরা সুবিচার করব কিভাবে সবাই তো সুবিচার পাবে না যেমন ধরেন আপনি এটা জানেন যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কতজন ষাট লক্ষ ইহুদি ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন আজকে হিটলারকে ধরলেন তাকে এখন কি শাস্তি দেবেন কি শাস্তি দেবেন ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন তাতে মাত্র একটা জীবন ক্ষতিপূরণ হবে বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ইহুদি ছিল তাদের ব্যাপারে কি হবে তারা সুবিচার পাবে না এটা আবার কোন ধরনের আইন একে সুবিচার বলবেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি যে জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে বেহেস্তে নেওয়া হবে সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন এটা ছলনাময় ভোগবিলাসিতা ব্যতীত আর কিছুই নয় তাহলে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত বিচার সেটা হবে রোজ কিয়ামতের দিনে সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন কেউ তার ক্ষতি করতে পারবে না মন্ত্রী মিনিস্টার পকেটে জজ তার পকেটে পুলিশ তার পকেটে সেটা হচ্ছে আখিরাতের জীবনের শাস্তি এটা দিয়ে ইসলামিক শরিয়া সম্পূর্ণ হয় পরকালের জীবনে বিশ্বাস তাহলে শরিয়ার লেভেল তিনটা এক নাম্বার হচ্ছে যে সাধারণ কিছু আইন চুরি করো না ধর্ষণ করো না দুই নাম্বার চুরি অথবা ধর্ষণ করলে শাস্তি পেতে পারেন তিন নাম্বার যেসব লোক আইন মেনে চলতে চায় না তারা ধরা পড়লে শাস্তি পাবে তবে সব জায়গায় তো ইসলামিক শরিয়া নেই আমেরিকা ইসলামিক শরিয়া প্রচলিত না ভারতেও ইসলামিক শরিয়া নেই তাহলে পৃথিবীতে কোনো শাস্তি পাচ্ছে না তারা আসলে শাস্তিগুলো পাবে আখিরাতে আর আল্লাহ সুবাহতাল্লাহ যদি আখিরাতে হিটলারকে শাস্তি দিতে চান আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছাপান্ন যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তাদের দোজখের আগুনে দগ্ধ করব। আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে পেন রিসেপ্টার থাকে তাহলে আল্লাহ সুবাহতাল্লাহ যদি হিটলারকে পোড়াতে চান ষাট লক্ষ বার তিনি তা পারেন এক কোটি বিশ লক্ষ ভাড়া করতে পারেন সেটাই পৃথিবীতে করবেন না তাহলে চূড়ান্ত বিচার হবে আখিরাতে এখানে শাস্তির অংশ বিশেষ পেতে পারেন তবে আসল হিসাব কিতাব একেবারে চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে আর আল্লাহ তালা হলেন মালিক ইয়াউমিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক তাহলে চূড়ান্ত শরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে যদি আখিরাতে বিশ্বাস না করেন তাহলে চুরি করাকে খারাপ বলবেন না ধর্ষণকে খারাপ বলবেন না এই সব কিছুকে তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে তাহলে এই হল পরিপূর্ণ সরিয়া আমি একটা উদাহরণের কথা বলে আমার লেকচার শেষ করব যখনই আপনি শরিয়াকে বিচার করতে যাবেন বিশুদ্ধ উৎস দিয়ে বিচার করবেন মানে পবিত্র কোরআন আর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সৈয় হাদিস এখানে একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখব না কারণ মিডিয়া এখন যেটা করে তারা সমাজের কিছু কুলাঙ্গারকে বেছে নেয় কুলাঙ্গার কিছু লোককে তুলে ধরে প্রচার করে এরাই সেই লোকগুলো এরাই হচ্ছে আদর্শ মুসলিম মুসলিমদের দৃষ্টান্ত আপনার মিডিয়ায় দেখবেন খবরের কাগজে এভাবে লেখা হবে যদি পঞ্চাশ বছরের মুসলিম পুরুষ ষোলো বছরের মেয়েকে বিয়ে করে এরকম কোনো খবর থাকলে সেটা আসবে একেবারে হেডলাইনে পঞ্চাশ বছরের মুসলিম পুরুষ ষোলো বছরের মেয়েকে বিয়ে করেছে হেডলাইন যদি পঞ্চাশ বছরের একজন অমুসলিম ছ বছরের একটা মেয়েকে ধর্ষণ করে সেটা হবে ছোট করে খবর এক পাশে মিডিয়া এটা করছে আমি জানি প্রত্যেক সম্প্রদায়ের ভেতরেই কিছু কুলাঙ্গার থাকে কিছু লোক নিজেদের মুসলিম বলে কিন্তু সরিয়া মেনে চলে না ইসলাম বলছে মদ পান করো না মাদকদ্রব্য নিও না এরকম অনেক মুসলিম আছে যারা এসব কাজে অমুসলিমদের চেয়েও পাকা আমি এটা জানি এরা হচ্ছে কুলাঙ্গার প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া এদেরকে এমনভাবে তুলে ধরো যেন এরাই আদর্শ মুসলিম গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম যদি একটা গাড়িকে যাচাই করতে চান আর ড্রাইভার যদি ভালো চালাতে না জানে হুইলের পেছনে কাপাকাপি করতে করতে অ্যাক্সিডেন্ট করে বসলো কাকে দোষ দেবেন ড্রাইভারকে না গাড়িকে ড্রাইভারকে তাই মুসলিমদের দেখে ইসলাম ধর্মকে বিচার করবেন না ইসলামকে বিচার করবেন কোরআন এবং হাদিস দিয়ে আরেকটা গাড়ি যাচাই করতে গেলে হুইলের পেছনে আপনি এমন কাউকে বসাবেন যে খুব ভালো ড্রাইভার তাহলে একজন মানুষের কাজ দেখে ইসলাম ধর্মকে যাচাই করতে চাইলে সবচেয়ে সেরা দৃষ্টান্ত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ও আখরিদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অনেক ধন্যবাদ ভাই ও বোনেরা শুক্রান জাজাকাল্লা খায়ের থেকে আল্লাহ রব্বুল জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় Mujaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hizbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল